বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুলিল্লাহ ওয়ালা আলহি ও আসহাবিহি আজমাইন ওমান তবি আহমব ইহসান ইলাইউদ্দিন ওসাল্লাম তসলিমন কথিয়রং কথিয়র আম্মা বাদ কোরআনুল করিম মানুষের জন্য ইহকালে পথ প্রদর্শন করে থাকে জীবনের সকল দিক ও বিভাগের সমাধান নিশ্চিত করে থাকে আর পরকালের পথকে করে থাকে সুগম এই সুগম পথ যে পথে যাদের নসিব হবে তারাই সফল কাম হবে কোরআনুল করিমের ঘটনা সত্য বই আর কিছু নয় ইহজগতে আমাদের জন্য নির্দেশনা এমন এটি ঘটনা হচ্ছে আল্লাহর এক প্রিয় বান্দা লোকমান তিনি তার সন্তানকে কি উপদেশ দিয়েছিলেন আর আমরা আমাদের সন্তানকে উপদেশ দেব এখানে কিন্তু একটি শিক্ষার বিষয় রয়েছে যথেষ্ট ইলমি খোরাক রয়েছে আর এই জ্ঞানের ভুবনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শুধু দর্শক প্রথমে আমরা পরিচিত হয়ে নেব আমাদের অতিথিদের সাথে যারা আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন আসুন তাদের সাথে আমরা পরিচিত হই প্রথমে আমার ডান দিকে উপস্থিত আছেন বিশিষ্ট আলমদিন শেখ মুখলেস বিন আরশাদ মাদানী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এবং আমার বামে উপস্থিত আছেন বিশিষ্ট আলমদিন প্রখ্যাত বাগ্মী শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত এবং আমার সর্ববামে আছেন উদীয়মান তরুণ আলেমে দিন প্রখ্যাত বাগ্মী শেখ মুজফর বিন মহসিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত সুদী আপনাদের সাথে রয়েছি আমি খুদি অকিঞ্চন হারুন হোসেন বলছিলাম লোকমান আল্লাহর এক বান্দা আল্লাহর পক্ষ থেকে যে হকের জুতি পেয়েছিলেন সেই হকটাকে তিনি কিভাবে ধারণ করেছিলেন আর এই হকের প্রচার ও প্রসারে তিনি কীভাবে আত্মনিয়োগ করেছিলেন পরিবার থেকে তিনি তার শুভ সূচনা কীভাবে করেছিলেন জানতে সত্যি ইচ্ছা করবে যদি আপনি আমি আদর্শ পরিবার নির্মাণ করতে চাই তাই শুনি আমরা লোকমান কি উপদেশ দিয়েছিলেন তার পরবর্তীতে যে যেখান থেকে আল্লাহ রবুল্লা আলমিন উল্লেখ করেছেন ওত্থাবি সাবিল আনা বা ইলাইয়া আল্লাহ ইলাইয়া আলমিন আর একটা চিত্র তার তুলে ধরেছেন সেটা হলো তিনি বলছেন তার সন্তানকে লক্ষ্য করে যদি তুমি একটি সরিষার দানাও পাথরের মধ্যে সংরক্ষণ করো অথবা আসমান বা জমিনের মধ্যে যেখানে হোক না কেন আল্লাহ রাবুল্লাহ আলমিন তার সন্তান পাবেন ইন্দাল্লাহা লতিফুন খবির নিশ্চয় সন্দেহে আল্লাহ রব্বুল আলমিন অত্যন্ত সূক্ষ্মদর্শী এবং সর্বজান্তা আল্লাহ রব্বুল্লা আলমিন এখানে এই উপদেশটা কেন দিলেন সূক্ষ্ম একটা বিষয় তিনি উল্লেখ করলেন কেন এখানে আল্লাহ রব্বুল্লা আলমিনের জ্ঞানকে তার দৃষ্টি এবং ক্ষমতাকে বোঝানো হয়েছে মানে বুঝাতে চেয়েছেন তিনি যেটা আল্লাহ কত মহান একদিক থেকে তিনি লতিফ গুণে গুণান্বিত করেছেন নিজেকে এতই সূক্ষ্ম রব্বুল একটা সরিষার দানা যদি পৃথিবীর যে কোনো প্রস্তর খণ্ড যদি লুকায়িত থাকে সে সম্পর্কে আল্লাহ রব্বুল আলমী জানেন অতএব তুমি দুনিয়াবি জীবনে এমন কোনো বিষয় লুকিয়ে রাখার চেষ্টা ভাবো না যে আল্লাহ আল্লাহ সেটা জানবেন এই আয়াতে সুন্দর করে বলছেন ইয়া ইন্নাহা ফিল ছোট থেকে ছোট যতই জিনিস ছোট আপনার সংকীর্ণ হোক লোকমান একজন যে খুব বড় পন্ডিত মানুষ ছিলেন অত্র বাক্যটি তার স্পষ্ট প্রমাণ হয় তিনি তার ছেলেকে যে বিষয়টি এখানে খুব সূক্ষ্মভাবে বলতে চাইলেন সেটা হচ্ছে দেখো আমার আদরের ছেলে তুমি যদি পৃথিবীতে খুব নির্জনে ছোট থেকে ছোট একটা পাপে লিপ্ত হও সেই পাপও আল্লাহ তালা বিচারের মাঠে তোমাকে দেখাবেন এ ব্যাপারে তিনি তার ছেলেকে অনেক উপদেশের এ একটা খুব তথ্যবহল গুরুত্বপূর্ণ উপদেশ তত্ত্ব সমৃদ্ধ তত্ত্ব সমৃদ্ধ যাতে করে একটা ছোট পাপ থেকেও ছেলে তার সতর্ক থাকে যেই কথাটা আল্লাহ তালা অন্য জায়গাতে বলেছেন যে মিসকাল আজারাতিন কেউ যদি সরিষা সমপরিমাণ পাপ করে থাকে বা সরিষা সমপরিমাণ নেকি করে থাকে তাহলেও সে তা বিচারের মাঠে দেখতে পাবে যেই কথাটা আল্লাহ তালা এখানে বলেছেন ওই কথাটাই লোকমান তার ছেলেকে বলছেন যে ছোট থেকে ছোট ক্ষুদ্র থেকে ক্ষুদ্র মানুষ যদি পাপ করে তাহলে সে বিচারের মাঠে দেখতে পাবে এবং এটা তার জন্য অপমানের কারণ হয়ে যাবে এবং কিয়ামতের মাঠে আশ্চর্য হ্যাঁ। মাঠে তো একাধিক আছে আয়াত ওখানে তো আল্লাহ প্রত্যেক মানুষের হাতে তার আমল নামা দিবেন তখন আমল নামা ও নিজেই পড়বে আর বলবে মালে হাদাল কিতাব লাগাদের কবিরা কি আশ্চর্য ধরনের একটা খাতা যাতে ছোট কথাও লেখা আছে বড় কথাও লেখা আছে ছোট পাপও লেখা আছে বড় পাপও লেখা আছে আল্লাহ তালার এ আয়াতটিও প্রমাণ করে যে মানুষের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পাপটাও লেখা থাকবে যেটা তাকে বিচারের মাঠে পড়তে হবে যেটা তার সামনে পেশ করা হবে যেটা হয়ে যাবে মানুষের জন্য অপমানের কারণ এ কারণেই লোকমান রাজি আল্লাহ তালহ তার ছেলেকে অনেক বিষয়ে উপদেশ দিয়েছেন তার এ একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আচ্ছা, উপদেশের ধরনটা আমরা যদি একটু বিচার করি তাহলে গভীরে যেতে হবে তিনি কিন্তু তার ছেলেকে বলতে গিয়ে বললেন যে ওই যে সরিষার দানা মানে এটা ক্ষুদ্র জিনিস বোঝা ধরেন এখনকার যুগে আমরা বলতে পারি অনুপরমাণু যদি হয় এটা পরমাণুও যদি হয় সুখ্যাতি সূক্ষ্ম যা আমাদের চোখে ধরবে না তিনি এমনভাবে বলছেন ফি সাখরাতিন কোন পাথরের মধ্যে বড় একটা বিষয় এখানে উল্লেখ করেছেন সেটা হলো আসমান জমিনে একটা বিষয় উল্লেখ করেছেন আসমান জমিনে বিচরণ করার বিষয়টা পরে উল্লেখ করেছেন এটা তো আগেও করতে পারতেন কিন্তু আগে উল্লেখ করলেন পাথরের কথা কেন পাথরটা একটা স্বাভাবিক এমন একটা বস্তু মানুষ কখনো কল্পনা করে না এর ভিতরে কোনো জিনিস রক্ষিত থাকতে পারে পাথর তো পাথরই জগদ্দল পাথর এটা সেখান থেকে কোনো বিষয় বের হবে বা সেখানে স্থান করে কোনো বিষয় আছে এটা মানুষ কল্পনা করে না পাথরটাকে পাথরই মনে করে এই জন্য সূক্ষ্ম বিষয়টি যদি এর মধ্যে রক্ষিত থাকে যেটা মানুষ কল্পনা করে না মানে থাকতে পারে আল্লাহ সেটাও জানেন আপনি যেটা বলছেন আমি আরেকটা বলতে চাচ্ছি যে পাথর এমন একটা পাথর যার উপরে যদি একটি অনুপরিমাণ জিনিস পড়ে থাকে তাহলে এটা বুজার কোনো ক্ষমতা নাই কারণ পাথরের কালার দৃষ্টি অনুটার কালার গিয়ে মিশে যায় এটা ধরার কোনো ক্ষমতাই নাই সেই জায়গা থেকে তবে এই আয়াতটা আরেকটা হাদিসের অনুকূলে আছে এটা কথা বলা হয়েছে আসলে খুব নিরাপদ জায়গায় যেখানে কেউ দেখতে পাবে না কেউ যেতে পারবে না আসলে এটা বোঝানো হয়েছে কেননা অন্য জায়গাতে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে কোনো মানুষ যদি কোনো মানুষের নিন্দা করার পরে পিছনে লাগে পিছনে লাগে নিন্দা করার পরে ও যদি তার বাহনের পেটের ভিতরে ঢুকে যায় এর পরেও আল্লাহ তালা তাকে অ্যাবজাহ অপমান করেই ছাড়বেন তার মানে যেখানে কেউ যেতে পারে না সেখানে আল্লাহ যেখানে কেউ দেখতে পাবে না এইরকম জায়গাতে নির্জনে গিয়ে যদি নির্জন কুটরিতে যদি লুকিয়েও থাকে অন্ধপ্রকোষ্ঠে মহতারাম একটা হাদিস আছে তার বিচার করবেন অপমান করে একটা কালো পাথরে সেই হাদিস ওই কালো পাথরের মধ্যে যদি একটা কালো পিপিলিকা এক ছোট থেকে ছোট যে পিপিলিকা এটা যে মানে চলছে ব্যাপার মানে যেটা উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন এই পিপিলিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন এবং সে যে পায়ে হাঁটতেছে পায়ের শব্দও শুনতেছেন এবং তার ভিতরে যে নাড়িগুলো রয়েছে কতটি নাড়ি রয়েছে কতটি আপনার রক্ত রয়েছে কোথায় তার মগজ রয়েছে এ পর্যন্ত আল্লাহ পাকরবল দেখতে পান এবং শুনতে পান তার শব্দ এবং কোনো প্রাণী যদি আল্লাহর কাছে কিছু চায় সেটাও শুনছেন আসমান জমিনের মাঝে আমরা তো জানি শুধু জমিন এটা এরকম জমিন কিন্তু আরও ছটা আছে কথা ষাটটা জমিন আছে এবং এক এক জমিনের দূরত্ব হচ্ছে পাঁচ শত বছর রাস্তা তারপরে আবার এরকম ফাঁকা আছে হয়তো সেখানে অন্য কোনো জাতি থেকে আরেক জমিন হয় পাঁচশো বছর তারপরে যে আকাশটা হলো আকাশের পুরু সেটাও পাঁচশো বছরে সেটাই পাঁচশো হলো যে এই মানে ছোট ছোট সেখানে লুকানোর কোনো সুযোগ মোখলেশ্বর রহমান যে কথাটা বলছিলেন সেটা হচ্ছে যে শির্কের ছোট থেকে ছোট তার মানে একটা ওটা ভেতরের কথা নয় একটা কালো পাথরে যদি একটা কালো ছোট্ট পিপিলে থাকে ওপরে যাকে দেখা যায় না শির্ক যদি তেমন হয় এখানে হ্যাঁ, আচ্ছা, যেটা সূক্ষ্ম জিনিস পাওয়া যাবে সূক্ষ্ম জিনিসের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 মানবতার জন্য বার্তা নিয়ে শান্তির জন্য সফলতার জন্য আল্লাহ রবাহ আলমিন মামুনুল মানবতার উপরে স্থান করলেন মানব মুক্তির ত্রাতা নবী প্রেরণ করলেন প্রয়োজন হলে ইসলাম সর্বদা এগিয়ে এসেছে ইসলাম প্রকৃত অর্থে শান্তি কায়েম করার জন্য শান্তির সমাজ গঠনের নির্দেশনা দিয়েছে নির্দেশনা দিয়েছে জানুন শান্তির জন্য ইসলামের অবদান সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বিরতির পর শুধু দর্শক আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি জি বলছিলাম লোকমান এর কেসা আর এর ভিতরে লোকমান যে উপদেশ মানে দিয়েছেন সে উপদেশ প্রসঙ্গে জি কি যেন বলতেছিলেন আপনি শেখ মুজাফর এখানে আর একটা বিষয়ে লক্ষণীয় যে তার আগের আয়াত যে ব্যক্তি নমনীয় হয় তার তুমি অনুসরণ করো এখানে পিতামাতার একটা চমৎকার উদাহরণ দেওয়া হয়েছে আজকের প্রেক্ষাপটে যেমন খুব গুরুত্বপূর্ণ অনুরূপভাবে লোকমান রহিমাল্লা যোগে এমনটা গুরুত্বপূর্ণ ছিল পিতামাতা ছেলে সন্তানের উপরে অনেক সময় অত্যাচার করে বসে যখনই তাওহিদের দাওয়াত গ্রহণ করছে কোথাও পেয়ে তখনই তার উপরে স্টিম রোলার চালাচ্ছে অথচ শরীয়ত বলছে যে পিতামাতা যদি অবাধ্য হয় শিরিকের সাথে জড়িত হয় তাহলে আল্লাহর নির্দেশ হলো অসহেব হুমাফিদ দুনিয়া মারুফা পিতামাতার উপরে আল্লাহ রহম করলেন যদিও অমুসলিম যদিও অবাধ্য ছেলে সন্তান তার উপরে যে ব্যবহারটা করবে সেটা হলো যেন সুন্দর আচরণ হয় সেই ক্ষেত্রে পিতামাতার কি দায়িত্ব না ক্ষেত্রে এখানে কি পিতামাতা কিছুই করতে পারে না আল্লাহ তার উপরে যে এহসান করলেন সেই ক্ষেত্রে পিতামাতা তো ছেলের উপরে এহসান করতে পারেন এই উপদেশটা এটাই নয় পিতামাতা শুধু এটাই বুঝবেন না যে আমারই শুধু কর্তৃত্ব আমি যা ইচ্ছা তাই করব। আর তুমি আমার সঙ্গে ভালো ব্যবহার করবা এটা আল্লাহ নির্দেশ তার অর্থ কি এটা যে তিনি ছেলের উপরে নির্যাতন করবেন তার তো একটু এহসান করার দরকার যে আল্লাহ আমার উপরে এহসান করেছে আমি যত অবদ্ধ হই না কেন আজকে কোন সন্তান শিরিক বর্জন করে তাহিদকে যদি গ্রহণ করে বেদাত বর্জন করে সুন্নাতকে যদি গ্রহণ করে আঁকড়ে ধরে দেখা যাচ্ছে তার পিতামাতার প্ররোচনায় গ্রামের লোকজন এবং এলাকার লোকজন তার উপরে নির্মম করে দেয় হ্যাঁ। ধন্যবাদ আপনাকে আমরা এখন যাবো যেটা হলো যে লোকমান তার ছেলেকে পরবর্তী নির্দেশ দিতে গিয়ে বলছেন ইয়াবুনে আখিমিস জি জি ওমর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা জি আলহামদুলিল্লাহ আমরা লোকমান তার ছেলেকে যে উপদেশ দিয়েছেন সেই উপদেশের গুরুত্বপূর্ণ কথাগুলি আমরা পেশ করছিলাম তো আমরা জনাব পরিচালক সাহেব যে কথাটি বললেন সে কথাটি আমরা অবশ্যই বলছি এর পূর্বে আগের বাক্যটির উপরে আমরা আর একটা হাদিস সম্মানিত দর্শক মণ্ডলীর কাছে পেশ করতে চাচ্ছি যে লোকমান তার ছেলেকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পাপ করার ব্যাপারে মূলত সতর্ক করলেন সেটা যেখানেই হোক না কেন আসলে এই জন্য যে রসুল সাল্লাহ আলি সাল্লাম যেভাবে বলেছেন তাতে মানুষের কর্মগুলি মানুষ বিচারের মাঠে সব দেখতে পাবে যেটা হয়ে যাবে তার অপমানের কারণ এ কারণেই তিনি তার ছেলেকে এই বিষয়ে জোরালোভাবে সতর্ক করেছেন জোরালো পদক্ষেপ নিয়ে প্রথমে বলেছেন পাথরের কথা তারপর বলেছেন আকাশের কথা তারপরে বলেছেন জমিনের কথা সেটা যেখানেই হোক না কেন ওই হাদিসটা দ্বারা প্রমাণিত হয় যে হাদিসে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে প্রত্যেকটা মানুষ আল্লাহ তালার মুখামুখি বিচারের মাঠে কথা বলবে লাইসা বাইনাহ অবাইনাহ তার্জমান কথা বলার সমাতে আল্লাহর মাঝে কোনো দোভাষী দুভাষী থাকবে না ওলা হেজাবুন এহেজিবহু এবং আল্লাহ এবং ব্যক্তির মাঝে কোনো অন্তরাল পর্দা আরও থাকবে না যখন কথা শুরু হবে তখনকার বিষয়টি আল্লাহ রসুল উল্লেখ করছেন হা এনজোরো আয়মানা হো তখন সে তার ডান দিকে লক্ষ্য করবে ফা ইয়ারা মা কাদ্দামামিন আমালেহি ডান দিকে লক্ষ্য করলে তার জীবনের সব পাঠানো কর্মগুলি দেখতে পাবে সব আমল যা করেছে সব আমল যা করেছে তা দেখতে পাবে সোম্মা এনজোরো আস আমামিন হো ভালো আমল গালা ডান দিকে লক্ষ্য করবে ফায়ারা মা কাদ্দামা ওই সময়তেও তার পাঠানো সব কর্মগুলি বামে দেখতে পাবে মূলত এই দুটি বাক্যতে বোঝা যাচ্ছে যা দেখবে ডানে তাই দেখবে বামে সব কর্মগুলি দেখতে পাবে সোম্মা ইয়ানজোরো হে এরপরেও তার সামনের দিকে লক্ষ্য করবে ফায়ারান নার তখন দেখতে পাবে জাহান্নাম সামনে তাহলে আল্লাহর সাথে যখন কথোপকথন হবে তখন ডানে বামে কর্ম থাকবে সামনে জাহান্নাম থাকবে এবং আল্লাহ তালার সাথে কথোপকথন হবে এই কথাটি আসলে মানুষের জীবনে অতীব ভয়াবহ একটা সময় বলে মানুষকে মনে করতে হবে এই কথাটি আসলে লোকমান রাজিয়াল্লাহ তালান তার ছেলেকে বিশেষভাবে স্মরণ করা স্মরণ করাচ্ছে হলেও কখনো ক্ষুদ্র থেকে ক্ষুদ্রভাবে লিপ্ত হয়েও না এরপরে যেটা তিনি তার ছেলেকে বলেছেন সেটা হচ্ছে ইয়া বোনাই আকিম ইসলাত জি এটা তো মানুষের জীবনে কর্ম হিসাবে প্রথম কর্ম দৈনন্দিন দৈনন্দিন যে মানুষ আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য যে উপার্জনের সাথে সাথে যে মানুষের একটা কর্মজীবন আছে এবাদতের সেটা হচ্ছে এটাই হলো প্রথম যেই কথাটা রাসুল সাল্লাহ আলি সাল্লাম তার ছেলে মেয়েদের ব্যাপারে পেশ করতে বলেছেন ওই কথাটা লোকমান রাজিয়াল্লাহ তালন তার ছেলের সামনে পেশ করেছেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মৌর আউলাদকুম সলাত অহম আবনা সাবে সিনিনা তোমরা তোমাদের ছেলে মেয়েকে সলাত আদায় করতে বলো যখন তার বয়স সাত বছর অদের বহুম আলাইহা অহম আবনাও আশরে সিনিনা তোমরা তোমাদের ছেলেদেরকে প্রয়োজনে প্রহারের মাধ্যমে সলাত আদায় করাও যখন তার বয়স দশ বছর তাহলে সলাত আদায় বোঝা গেল যে এটার ভিতরে যে সলাত এমন একটা মৌলিক এবাদত যে এবাদত প্রতি যুগেই ছিল প্রতি যুগেই এটা বোঝা যাচ্ছে না যে প্রতিটি যুগেই ছিল এটা আমাদের কারো বলার কোনো সুযোগ নাই যে সলাৎ নামক এই এবাদতটি দৈনিক পাশক তো আল্লাহ আমাদের উপরেই দিয়েছেন আর বিগত কোনো কৌমের উপরে সলাৎ ছিল না প্রতি ছিল যেখানে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে সলাতের গুরুত্ব প্রথমে আল্লাহ লোকমান রহিমাহুল্লাহ আদেশ করলেন সেরেক থেকে বাঁচার জন্য তারপরে আল্লাহ পাক রব্বুল আলম বললেন যে তোমরা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবে তারপরে মায়ের গুরুত্ব বেশি বোঝানো হয়েছে তারপরে যারা ভালো পথে চলে তাদের অনুসরণ করার জন্য বলা হয়েছে তারপরে বলেছে পাপ যতই ছোট হোক না কেন এটা তোমাকে একদিন দেখতে হবে তোমার সামনে নিয়ে আসা হবে তারপরে সাবধান এরপরে তারপরে তুমি এগুলো করা এর মানে কি যে পাপ যেহেতু তোমার সম্মুখে আসবে কেমতের দিন সুতরাং তোমাকে এখন ভালো কাজ করতে হবে ভালো কাজের দিকগুলো শুরু করছেন এখন করণীয় কাজ যেগুলো ওখানে বর্জনীয় কিছু ছিল ঠিক করেছেন আকিদা ঠিক করেছেন তারপরে পিতামাতার হকের ব্যাপারটা আমল শুরু করছেন তারপর এটা তাকে পরকালে যে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে এই কঠিন বিষয়টা তোলার পরে বলছেন তুমি কি করো সলাপ সলাপ হ্যাঁ। কিন্তু দুঃখের বিষয় আজকে লোকমান রাহিমাউল্লাহ সালাতের আদেশ করছেন সন্তানকে যে তুমি সালাত আদায় করবে এটা আল্লাহর হক যে আল্লাহ সৃষ্টি করেছেন আমাকে আসমান জমিনকে খেতে দিয়েছেন রেজিক দিয়েছেন চাকরি দিয়েছেন সব কিছু দিয়েছেন বিবেক দিয়েছেন জ্ঞান দিয়েছেন বুদ্ধি দিয়েছেন তার হক হচ্ছে পাঁচ অক্ত সালাদ আদায় করা এটা কালো ছাড়বে না কিন্তু আজকে দুঃখজনক হলো সত্য যে সন্তানদের শিক্ষার অজুহাতে আমরা সন্তানদেরকে ফজর নামাজে উঠাই না পাঁচ অক্ত সলাতের জন্য আদেশ করি না মানে সন্তানদেরকে আমরা সলাদ থেকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিচ্ছি ধীরে ধীরে শিক্ষার অজুহাত দেখে তো এই যে আমাদের মুসলিম জাতির একটা যে অবনীতি এটা অত্যন্ত চরমভাবে আমাদের গ্রাস করেছে প্রায় ফ্যামিলির মধ্যে যারা ভাবছে লক্ষ্য করা যায় যে ছেলের প্রাইভেট যদি থাকে ছয়টাতেও স্কুল যদি থাকে ছয়টাতে যাওয়ার ঠিক ওই সময় পাঠাচ্ছে জি আসরের সালাত আদায় করতে হয় সাড়ে তিনটায় চারটার মধ্যে তখন ঠিকই তার সন্তানকে দ্রুত তৈরি করে বাড়ি থেকে পাঠিয়ে দিচ্ছে প্রাইভেট প্রাইভেট টিউশন করার জন্য যখন সালাতের সময় হয় তখন পিতামাতা এই জন্য ব্যস্ত না আবার কোনো তাগদাও থাকে না চেষ্টাও থাকে না এমনকি কোনো কোনো জায়গায় এরকম আছে যে এই সময়টাই বিশ্রামের বাবা তুমি ঘুমিয়ে নাও উল্টা দেখা যাচ্ছে এই সন্তানের কাছে ছেলে মেয়ের কাছে ওই ব্যক্তি সদাচরণ চাই অথচ তার কাছে কোনো এই ধরনের সদাচরণের উপদেশই আসেনি যখন বড় হয়ে যাবে তখন এই ছেলে সন্তান তো তার পিতামাতাকে ভুলে যাবে পিতামাতার প্রথম দায়িত্ব নৈতিক দায়িত্ব হলো প্রথম আগে তাওহিদের মানে শিক্ষা দেওয়া দ্বিতীয়ত পিতামাতার অধিকারের ব্যাপারে তাকে শিক্ষা দান করা এটা একটা শিক্ষা পরস্পর পিতামাতার অধিকারটা কি এটা যদি পিতামাতা বুঝাতে হবে জি এবং তার সন্তানকে না বুঝালে সন্তান তার কোমল অবস্থায় জি তাকে তার যে কোমল ভিত্তি যখন তখনই তাকে নৈতিক ভিত্তির উপরে গড়ে তুলতে হবে হ্যাঁ, এরপরে গ্রাম্য কথা আছে এটা গ্রাম্য কথা আছে যে গ্রাম দেশে অনেক অঞ্চলে বলে থাকে এটা আঞ্চলিক বিভিন্ন অঞ্চলে বেঁধে হতে পারে যে কচিতে না নোয়ালে বাস বড় হলে ঠাস ঠাস তো এই বাসটাকে যদি কচি অবস্থায় আপনি যেভাবে বেঁধে দেবেন সেইভাবে কিন্তু বেড়ে উঠবে পাকা বাসটাকে যদি আপনি পাকা করতে যান ঠাস করে ভেঙে যাবে এই নরম অবস্থায় জি মূল কথাটা হচ্ছে এই যে আমরা তো অযোগ্য পিতার কথা বলছি যে পিতে ছেলে মেয়েকে কীভাবে লালন পালন করতে হবে তার জানা নেই বা জানার চেষ্টা করে না আল্লাহ লোকমানের নামে এই সুরাটি অবতীর্ণ করেছেন এবং লোকমানের একটা কর্ম পেশ করেছেন পৃথিবীর মানুষের সামনে যে কর্মটা শুধুমাত্র পিতার দায়িত্ব ছেলে মেয়ের উপরে কি হতে পারে কি হতে পারে চমৎকার পিতার দায়িত্ব কি হতে পারে ছেলে মেয়ের উপরে এই কথাটাই মূলত দেখানোর জন্য আল্লাহ তালা লোকমানের কর্মগুলিকে মানুষের সামনে পেশ করেছেন কিয়ামত পর্যন্ত দেখানোর জন্য অথচ প্রথম একটা বাচ্চা ছেলেকে প্রথমে শিরিক করানো হচ্ছে মানে সিরিকের অনুষ্ঠান এখন চলে দিবসের অনুষ্ঠান চলে অনুষ্ঠান চলে অনুষ্ঠান চলে প্রত্যেকটা প্রতিষ্ঠানে যে ক্লাসের আগে যা বলা হয় সেটাও বাক্য কিন্তু এখন আসলে গার্জেন যেহেতু কোরআন মাজিদ পড়ে না যেহেতু সে নিজেও অজ্ঞ কাজে তার ছেলে মেয়েকে কি শিখাতে হবে সেটা সে জানা প্রয়োজনও মনে করে না একটা আল্লাহকে না চিনা আল্লাহর সাথে সেরেক করা বিদ্যাটাই নিয়ে পিতামাতা ব্যস্ত যেটা নিয়ে শিক্ষক ব্যস্ত সেটা নিয়ে একটা চার বছরের পাঁচ বছরের বাচ্চাও ব্যস্ত ধন্যবাদ আপনাদেরকে শুধু দর্শক যেটা হচ্ছে আমাদেরকে জানতে ইচ্ছে করছে অনেক কিন্তু সময় বলছে না আজ আর নয় কিন্তু বলবো একজন পিতা তার কি ভূমিকা হতে পারে সন্তানকে কীভাবে নৈতিকতার ভিত্তিমূলে গড়ে তুলতে হয় আর কোন কোন বিষয়ে শিক্ষা দিলে সন্তানের কচি মনে বদ্ধমূল হয়ে যাবে শিক্ষা কখনো এটা আর ছিটকে পড়বে না এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া একান্ত প্রয়োজন আসুন আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করি এবং আদর্শ পিতা হই আদর্শ অভিভাবক হই সন্তানের সেইভাবে গড়ে তোলার চেষ্টা করি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত বসন্তের